নতুন বছরে নতুন চমক Mirchi ninety eight point three এর নিবেদন দ্বীপের চোখে কলকাতা শীতকাল মানে ওই কলকাতায় যেটুকু ঠান্ডা পড়ে আর কি আর বছরের এই সময় প্রায় নবমীর মতো ভিড় হয় কলকাতার কয়েকটা জায়গায় চিড়িয়াখানা ভিক্টোরিয়া মিউজিয়াম আর খানিকটা ময়দানে কলকাতার লাংস আমাদের এই ময়দান এবং একটি শহরের মাঝখানে এত বড় ওপেন স্পেস বোধ অন্য কোথাও নেই কিন্তু সেখানেই তো প্রশ্ন কলকাতার ঠিক মাঝখানে এত বড় একটা ময়দান কি করছে এর উত্তর খুঁজতে গেলে টাইম মেশিনে চড়ে একটু পিছিয়ে যেতে হবে দুশো একষট্টি বছর আগে সেভেন্টিন ফিফটি সিক্স কলকাতার পুরনো ফোর্ট উইলিয়াম তখন ডালহাউজি স্কোয়ারে সেখান থেকেই ব্যবসাপত্র চালাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাপটা হচ্ছে চন্দননগরের মাল মানে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সঙ্গে যুদ্ধ লাগতে পারে এটা ভেবে কলকাতাতে ব্রিটিশরা পুরনো ফোর্ট উইলিয়ামকে আরো শক্তভক্ত করতে লাগলো কিন্তু খবর গেল বাংলার নবাব সিরাজউদ্দৌলার কানে কাট্টু মুর্শিদাবাদ नवाब साहब ये तो जंग की तैयारी कर रहे हैं সিরাজ ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখলেন না কড়া করে চিঠি লিখলেন এই আমার রাজত্বে বাস করলে এসব নিজেদের মধ্যে প্রাইভেট যুদ্ধ করা চলবে না এক্ষুনি যা যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে সব ভেঙে ফেলো তার উত্তরে কলকাতার ফোর্ট উইলিয়ামের বড় কর্তা রজার ড্রেক লিখলেন In the late war between our nation and the French, they had attacked and taken the town of Madras. We were under some apprehensions that they would act the same way in Bengal অর্থাৎ যাহা করিয়াছি বেশ করিয়াছি আপনি নিজের ছরকায় থইল মর্দন করুন এবার একজন নবাবের সঙ্গে তো এইভাবে কথা বলা উচিত নয় কাজেই যা হওয়ার তাই হলো ইন্ডিয়ার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করলেন পঞ্চাশ হাজার সেনা নিয়ে কলকাতায় টোটাল ইংরেজ আড়াইশো ব্যাস ফুল করুন নায়ের কেস সমস্যাটা হচ্ছে একদিকে নবাবের সেনাপতিরা বলছেন কিন্তু তার উত্তরে ইংরেজরা যে বলবে সেটা আর হচ্ছে না পুরনো ফোর্ট উইলিয়ামের চতুর্দিকে বাড়ি চার্চ বাজার একদম কেয়স কাজেই সিরাজ ইংরেজদের ধুয়ে দিলেন তারপর পলাশি মির্জাফর ইত্যাদি সবই তো আপনার জানা কিন্তু এরপর ইংরেজরা ডিসাইড করে গুরু একবার বেইজ্জতি হয়েছে সেকেন্ড টাইম যেন না হয় এবার ফোর্ট তৈরি হবে একেবারে ফাঁকা জায়গার মাঝখানে তো ওই ফর গ্রামের মানুষজনকে বলা হলো এই তোমরা ফোটো তো নতুন ফোর্ট উইলিয়াম তৈরি হলো গঙ্গার ধারে তিন দিকে ফাঁকা মাঠ যাতে কেউ হামলা করলে অনেক আগে থেকে টের পাওয়া যায় এবং সেই কারণে আজও কলকাতার ময়দান সেনার সম্পত্তি কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Deep